এই দুনিয়ায় ভালো কাজের মূল্য পাবে না বিপদে কারো উপকার করে প্রতিদান মেলে না এই দুনিয়ায় ভালো কাজের মূল্য পাবে না বিপদে কারো উপকার করে প্রতিদান মেলে না এই দুনিয়ায় ভালো কাজের মূল্য পাবে না বিপদে কারো উপকার করে প্রতিদান মেলে না নিজের চেয়ে কাউকে বেশি ভালোবাসতে যেও না স্বার্থ পূরণ হইলে তোমায় লাথি মারতে ভুলবে না স্বার্থ পূরণ হইলে তোমায় লাথি মারতে ভুলবে না স্বার্থ পূরণ হইলে তোমায় লাথি মারতে ভুলবে না স্বার্থ পূরণ হইলে তোমায় লাথি মারতে ভুলবে না যার সিলাই হয়েছ তুমি আজকে এত বড় যার কারণেই দিবানিশি সুখে প্রাসাদ গড় পূর্বে তোমার কে ছিল সে একটুও কেউ ভাবে না স্বার্থ পূরণ হইলে তোমায় লাথি মারতে ভুলবে না স্বার্থ পূরণ হইলে তোমায় লাথি মারতে ভুলবে না স্বার্থ পূরণ হইলে তোমায় লাথি মারতে ভুলবে না তোমার হাতে পায়ে ধরে পেয়েছে চাকুরি তার পূর্বে ছিল একটা পথের ভিখারি তোমার চেয়ে বড় হওয়া এই বেচারার ভাবনা স্বার্থ পূরণ হইলে তোমায় লাথি মারতে ভুলবে না স্বার্থ পূরণ হইলে তোমায় লাথি মারতে ভুলবে না স্বার্থ পূরণ হইলে তোমায় লাথি মারতে ভুলবে না যখন তাহার কেউ ছিল না তখন ছিলে তুমি এখন তাহার সব হয়েছে পর হয়েছ তুমি দুঃখের সময় পাশে ছিলে সুখের সময় চেনে না স্বার্থ পূরণ হইলে তোমায় লাথি মারতে ভুলবে না স্বার্থ পূরণ হইলে তোমায় লাথি মারতে ভুলবে না স্বার্থ পূরণ হইলে তোমায় লাথি মারতে ভুলবে না এই দুনিয়া বড়ই কঠিন সবাই স্বার্থপর আপন ভেবে ভুল করো না সবাই কিন্তু পর অন্যকে কি বলবো আমি নিজে আমল করি না স্বার্থ পূরণ হইলে তোমায় লাথি মারতে ভুলবে না স্বার্থ পূরণ হইলে তোমায় লাথি মারতে ভুলবে না স্বার্থ পূরণ হইলে তোমায় লাথি মারতে ভুলবে না স্বার্থ পূরণ হইলে তোমায় লাথি মারতে ভুলবে না স্বার্থ পূরণ হইলে তোমায় লাথি মারতে ভুলবে না সুজন বিপিএস ও ফাজুল কুরান মাদ্রাসা Laksam Comilla zero one eight two nine two three one two zero one Facebook dot com slash BPS ASG